সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot Bangla সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য প্রফেসর শঙ্কু ও বাগদাদের বাক্স রচনা সত্যজিৎ রায় গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সন্দেশ পত্রিকায় তেরোশো ছিয়াত্তরে অর্থাৎ ইংরেজি উনিশশো সালে প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু গোল্ডস্টাইন পেত্রুচি এবং আল হাবাল গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার মীর শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও বাগদাদের বাক্স উনিশে নভেম্বর গোল্ডস্টাইন এইমাত্র পোস্ট অফিসে গেল কি একটা জরুরি চিঠি ডাকে দিতে এই ফাঁকে ডায়েরিটা লিখে রাখি ও থাকলেই এত বকবক করে যে তখন ওর কথা শোনা ছাড়া আর কোনো কাজ করা যায় না অবশ্যই প্রফেসর পেত্রুচিও আমার সঙ্গেই রয়েছে আমার সামনেই বসে কিন্তু কাল হোটেলে তার হিয়ারিং এডটা হারিয়ে যাওয়ার ফলে সে শব্দ টব্দ বিশেষ শুনতে পাচ্ছে না ফলে লোকজনের সঙ্গে কথাবার্তা একরকম বন্ধই হয়ে গিয়েছে এদেশের ভাষাটা তার বেশ ভালোভাবেই জানা আছে এবং আপাতত সে একটা স্থানীয় খবরের কাগজ মুখের সামনে খুলে বসে আছে আমাদের বসার জায়গাটা হলো বাগদাদ শহরের একটি রেস্টুরেন্ট দোকানের বাইরে ফুটপাথের ওপর ফরাসি কায়দায় চাঁদোয়া টাঙিয়ে তার তলায় টেবিল চেয়ার পাতা এবং তারই একটাতে আমরা বসেছি কফির অর্ডারটা দেওয়া হয়েছে এই এলো বলে বাগদাদে আসার কারণ হল আন্তর্জাতিক আবিষ্কারক সম্মেলন অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনভেন্টার্স কনফারেন্স বৈজ্ঞানিক সম্মেলন বহুকাল থেকেই পৃথিবীর নানান জায়গায় হয়ে আসছে কিন্তু আবিষ্কারক সম্মেলন এই প্রথম বলা বাহুল্য এখানে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন তাদের মধ্যে আমার স্থান খুবই উঁচুতে পৃথিবীর কোনো একজন বৈজ্ঞানিক এর আগে আর কখনো এত রকম জিনিস আবিষ্কার করেনি যারা এসেছেন তারা সকলেই তাদের লেটেস্ট ইনভেনশনটি সঙ্গে নিয়ে এসেছেন এবং এই সম্মেলনের একটা প্রধান উদ্দেশ্য হল এই সব আবিষ্কারের খবর পৃথিবীতে প্রচার করা আমি এনেছি আমার অমনিস্কোপ যন্ত্রটি এটি বৈজ্ঞানিক মহলে বিশেষ সাড়া জাগিয়েছে যন্ত্রটা হলো একরকম চশমা যাতে টেলিস্কোপ মাইক্রোস্কোপ ও এক্স রে এই তিনটে জিনিসেরই কাজ চলে কনফারেন্স কাল শেষ হয়ে গেছে বাইরে থেকে যারা এসেছিলেন তাদের অনেকেই আজ সকালে যে যার দেশে ফিরে গেছেন আমরা তিনজন আপাতত আরও কিছুদিন থাকব আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম হপ্তাখানিক থেকে যাব সঙ্গে যে আরও দু একজন পেয়ে গেলাম সেটা কপাল জয় আমি নিজে কাউকে কিছুই বলিনি কাল রাত্রে এখানকার বিশ্ববিদ্যালয়ের ডিনার ছিল খাওয়া সেরে হোটেলে ফেরার পথে গোল্ডস্টাইন জিজ্ঞেস করলো তুমি কি কালই ফিরে যাচ্ছ নাকি আমি বললাম হারুন আল রশিদের দেশে মাত্র সাত দিন এসে থেকে ফিরে যাওয়ার ইচ্ছে আমার নেই ভাবছি দেশটাকে আরেকটু ঘুরে দেখব এখানকার প্রাচীন সভ্যতার কিছু নমুনা চাক্ষুষ দেখে তারপর দেশে ফিরব গোল্ডস্টাইন উৎফুল্ল হয়ে বলল যাক তাহলে একজন সঙ্গী পাওয়া গেল শুধু হারুন আল রশিদের দেশ বলছো কেন হারুন তো মাত্র হাজার বছর আগের কথা তার আগের কথাও ভাবো আমি বললাম ঠিক কথা আমরা ভারতবর্ষের প্রাচীন সভ্যতা নিয়ে গর্ব করি কিন্তু এ যে তার চেয়েও অনেক পুরনো সুমেরীয় সভ্যতার যেসব চিহ্ন মাটি খুঁড়ে পাওয়া গেছে সে তো আজ থেকে প্রায় সাত হাজার বছর আগেকার ব্যাপার ইজিপ্টেও এতদিনের সভ্যতার কোনো চিহ্ন পাওয়া যায়নি গোল্ডস্টাইন বলল আবিষ্কারক সম্মেলন এদেশে হবার একটা বিশেষ তাৎপর্য আছে সেটা খেয়াল করেছো নিশ্চয়ই এদেশে প্রথম লেখার আবিষ্কার হয় প্রায় পাঁচ হাজার বছর আগে আর এই লেখা থেকেই সভ্যতা শুরু প্রাচীনকালে যাকে মেসোপটেমিয়া বলা হতো তারই অন্তর্গত ছিল ইরাক মেসোপটেমিয়া টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ধারে এখন যেখানে বাগদাদ শহর তারই আশেপাশে পৃথিবীর প্রথম সভ্য মানুষ দেখা যায় এই সভ্যতার নাম সুমেরীয় সভ্যতা পাথরের গায়ে খোদাই করা পৃথিবীর আদিমতম লেখার অনেক নমুনা প্রত্নতাত্ত্বিকরা বাগদাদের আশেপাশেই আবিষ্কার করেছেন শুধু তাই নয় বৈজ্ঞানিকদের পরিশ্রমের ফলে এই সব লেখার মানে বার করাও সম্ভব হয়েছে এই প্রাচীন সভ্যতার ইতিহাসে অনেক উত্থান পতন লক্ষ্য করা যায় আজ থেকে চার হাজার বছর আগে সুমেরীয়দের আক্রমণ করে সেমাইট জাত যুদ্ধে সুমেরীয়দের পরাজয় হয় এর পরের ইতিহাসে আমরা ব্যাবিলন ও সিরিয়ার উত্থানের কথা জানতে পারি আর তার সঙ্গে সঙ্গে পাই জাঁদরিল সব রাজাদের উল্লেখ নেবুকের নেজা বেলশাজা সেনাকরিব আসুরি বাণীপাল এদের মধ্যে কেউ কেউ ছিলেন মহৎ ও উদার চেতা আবার কেউ কেউ ছিলেন দুর্বৃত্ত অত্যাচারী তখনকার দিনেও ব্যাবিলন শহরের সবচেয়ে বড় প্রাসাদের উচ্চতা ছিল প্রায় একশো ফুট প্রাসাদে প্রাসাদে শহর এমন ছেয়ে ছিল যে দূর থেকে দেখলে মনে হতো যেন দেবপুরী রাত্রেও এই শহরের শোভা কিছু মাত্র কমত না কারণ দু বছর আগেই ব্যাবিলনীয়রা তার মাটি থেকে পেট্রোলিয়াম আহরণ করে তাকে কাজে লাগাতে শিখে গিয়েছিল পেট্রোলিয়ামের আলোয় গভীর রাতেও সারা শহর ঝলমল করত আড়াই হাজার বছর আগে পারস্য সেনা এসে ব্যাবিলন আক্রমণ করে এবং সেমাইটদের পরাজিত করে এই পারস্যদের মধ্যেও আশ্চর্য পরাক্রমশালী রাজাদের নাম আমরা পাই দারিওস সাইরাস জার্কসিস কেউ মহৎ কেউ বা প্রচণ্ডভাবে নৃশংস এই সময় পারস্যদের অন্তর্গত একটা ভবঘুরে জাত বেলুচিস্তানের মধ্যে দিয়ে ভারতবর্ষে এসে পৌঁছয় এদেরই বলা হয় এরিয়ান বা আর্য আসলে এরিয়ান ও ইরানীয়তেও কোনো তফাত নেই এই সব কারণে এই দেশটার সঙ্গে আমাদের ভারতীয়দের যে একটা বিশেষ আত্মীয়তা আছে সেটা তো অস্বীকার করা যায় না আর ভারতবর্ষে কটা শিক্ষিত লোক আছে যারা আরব্য উপন্যাস পড়ে মুগ্ধ হয়নি আর হারুন আল রশিদের বাগদাদের যে বর্ণনা আমরা আরব্য উপন্যাসে পাই তাতে বেশ বোঝা যায় যে সে সময় বাগদাদ একটা গমগমে শহর ছিল আজকের শহরের সঙ্গে গল্পের সে শহরের বিশেষ মিল নাও থাকতে পারে কিন্তু যাদের কল্পনা শক্তি আছে তারা এখানে এসে সেই সব গল্পের কথা মনে করে একটা রোমাঞ্চ অনুভব না করে পারে না গোলস্টাইন ফিরেছে সঙ্গে একটা অচেনা বৃদ্ধকে দেখতে পাচ্ছি স্থানীয় লোক বলেই তো মনে হচ্ছে পরনে কালো স্যুট কিন্তু মাথায় লাল ফেজ টুপি এ আবার কার আবির্ভাব হলো কে জানে উনিশে নভেম্বর রাত এগারোটা আমার এই পঁয়ষট্টি বছরের জীবনে কত রকম অদ্ভুত লোকের সঙ্গে যে আলাপ হয়েছে তারই হত্যা নেই এইসব লোক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে যদিও এদের অনেকের সঙ্গেই একবারের বেশি দেখা হয়নি তবুও এদের কারোর কথাই কোনো দিনও ভুলতে পারবো না এইরকম একজন অদ্ভুত লোকের সঙ্গে আজ সকালে আলাপ হলো একেই গোল্ডস্টাইন সঙ্গে করে নিয়ে এসেছিল ভদ্রলোক ইরাকি নাম হাসান আল হাবল বয়স আমার চেয়ে হয়তো কিছুটা বেশি কিন্তু চলাফেরা রীতিমতো চটপটে আর চোখের চাহনিও আশ্চর্য রকম তীক্ষ্ণ গোলস্টাইন আলাপ পরিয়ে দিতে ভদ্রলোক হাসি মুখে কুর্নিশ করে পাশের চেয়ারে বসে আমার দিকে চেয়ে বলল আমার জীবনে আপনি প্রথম ভারতীয় যার সঙ্গে আমার আলাপ হলো এ আমার পরম সৌভাগ্য কারণ ভারতবর্ষের সঙ্গে আমাদের যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সে কথা আমি কখনো ভুলিনি আমি একটা উপযুক্ত মোলায়েম উত্তর দিয়ে মনে মনে ভাবছি গোল্ডস্টাইন হঠাৎ থেকে আমাদের মধ্যে এনে হাজির করলো কেন এমন সময় ভদ্রলোক নিজেই এ প্রশ্নের উত্তর দিয়ে ফেলল সে বলল সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা আমাদের এই বাগদাদে এসেছেন জেনে আমার খুব আনন্দ হচ্ছিল আপনাদের ছবি কাগজে দেখেছিলাম ইচ্ছে ছিল আলাপ করি কিন্তু কিভাবে করব বুঝতে পারছিলাম না হঠাৎ পোস্ট অফিসে একে দেখতে পেয়ে আমি নিজেই এগিয়ে গিয়ে আলাপ করি ওয়েটারকে ডেকে আর এক কাপ কফির জন্য বলে দিলাম কারণ ভদ্রলোক যেভাবে বসেছে তাতে তার যাবার খুব তাড়া আছে বলে মনে হলো না দুহাতের আঙুলে আংটির নমুনা দেখে মনে হচ্ছিল লোকটি বেশ অর্থবান পোশাকেও সে ইঙ্গিত রয়েছে একটা সোনার কেস খুলে কালো রঙের সিগারেট প্রথমে আমাদের অফার করে তারপর নিজে ধরিয়ে ধোঁয়া ছেড়ে ভদ্রলোক বলল আপনাদের যে প্রশ্নটা করার ইচ্ছে ছিল সেটা হচ্ছে এই আপনারা সব বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আবিষ্কারক কিন্তু আমাদের দেশে কত রকম জিনিস যে হাজার হাজার বছর আগেই আবিষ্কার হয়ে গেছে সেটা কি আপনারা জানেন উত্তরে আমি বললাম তা প্রত্নতাত্ত্বিকদের দৌলতে কিছু কিছু জানতে পেরেছি বই কি ধরুন আপনাদের প্রাচীন লেখা প্রাচীন জ্যোতিষশাস্ত্র আপনাদের চার হাজার বছর আগের পেট্রোলিয়াম বাতি আপনাদের <laughs> জানি জানি জানি সবই বইয়ে লেখে সাহেবরা প্রাচীন সভ্যতার ইতিহাসের বই আমি জানি আমি পড়েছি কিন্তু এ তো কিছুই না কিছুই না আমি আর গোলস্টাইন সমস্বরে বলে উঠলাম পেত্রুচি দেখি হাতের কাগজ ফেলে দিয়ে সোজা হয়ে উঠে বসে আল ঠোঁটের দিকে চেয়ে আছে বোধ হয় তার ঠোঁট নড়া দেখেই কথাগুলো বুঝে ফেলতে চায় আল হাবল একবার চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল রেস্টুরেন্টে বড় ভিড় রাস্তার গোলমালে গলা নামিয়ে কথা বলবো তারও উপায় নেই আপনাদের কফি খাওয়া হয়ে থাকলে চলো নিরিবিলি কোথাও যাই গোলস্টাইন ওয়েটারকে ডেকে পয়সা দিয়ে দিল আমরা চারজনে উঠে নদীমুখ হাঁটতে শুরু করলাম টাইগ্রিস নদীর পাশ দিয়ে অনেক দূর পর্যন্ত একটা চমৎকার বাঁধানো রাস্তা চলে গেছে তার এক পাশটায় পাম জাতীয় গাছের সারি সেই গাছের ছায়া দিয়ে হাঁটতে হাঁটতে আল হাবল তার বাকি কথাগুলো বলল ভদ্রলোক প্রথমেই জিজ্ঞেস করলে তোমরা আরব্য উপন্যাস পড়েছ তো আমি বললাম সে আর কে পড়েনি বলো এমন গল্পের সম্ভার ভারতবর্ষের বাইরে এক তোমাদের দেশেই আছে ছেলে বুড়ো সবাই এ গল্প জানে অন্তত কয়েকটা তো জানেই আল হাবল মৃদু হেসে বলল কি মনে হয় গল্পগুলো পড়ে আমি বললাম মানুষের কল্পনা শক্তি যে কত মজার ও কত রংদার কাহিনী সৃষ্টি করতে পারে সেটা এসব গল্প পড়লে বোঝা যায় আল হাবল আবার সেই অদ্ভুত খিলখিলে হাসি হেসে বলল কল্পনা তাই না সকলেই তাই ভাবে কল্পনা ছাড়া আর কি হবে এমন অদ্ভুত সব ব্যাপার কি আর বাস্তবে ঘটতে পারে অথচ তোমরা যে এখানে কনফারেন্স করলে তোমরা সকলেই একটা করে নিজেদের আবিষ্কৃত জিনিস নিয়ে এসেছো তার মধ্যে অনেকগুলো ভারী অদ্ভুত একেবারে তাক লেগে যাওয়ার মতো কিন্তু কই সেগুলোকে তো কেউ কল্পনা বলছে না যেহেতু চোখে দেখেছে সেহেতু সেটা বাস্তব বলে মেনে নিচ্ছে তাই নয় কি আমি আর গোলস্টাইন পরস্পরের মুখ চাওয়াচাবি করলাম নদী দিয়ে একটা বাহারের পালতোলা নৌকো যাচ্ছে চট করে দেশের কথা মনে পড়ে গেল আল হাবল বলল চলো ওই বেঞ্চিটায় বসা যাক ঘড়িতে দেখি সাড়ে এগারোটা লোকটা হয়তো ছিটগ্রস্ত সন্দেহটা কিছুক্ষণ থেকে আমার মনের মধ্যে উঁকি দিচ্ছে নাহলে ওরম অদ্ভুতভাবে হাসে কেন বেঞ্চিতে বসে আর একটা কালো সিগারেট ধরিয়ে আলহাবল বলল তোমরা যদি প্রতিজ্ঞা করো যে আমি যা দেখাবো তা তোমরা কোথাও প্রচার করবে না আর আমার দেখানো কোনো জিনিস তোমরা নিতে চাইবে না আমি বাধা দিয়ে বললাম কি আশ্চর্য কথা তোমার জিনিস আমরা চাইব কেন আল হাবল ক্রুর হাসি হেসে বলল <laughs> তোমার কথা বলছি না কিন্তু এবার তার দৃষ্টি গোল্ডস্টাইনের দিকে পশ্চিমের অনেক জাদুঘরেই তো আমাদের দেশের অনেক ভালো ভালো জিনিসই চলে গেছে কি না বেশিরভাগই তো বাইরে তাই ভয় হয় নিজের জন্য না চাইলেও যদি জাদুঘরের লোক লেলিয়ে দাও গোল্ডস্টাইন কোনো রকমে তার অপ্রস্তুত ভাবটা কাটিয়ে নিয়ে বেশ জোরের সঙ্গেই বলল না না তা কেন করব কথা দিচ্ছি তোমার জিনিসের কথা কাউকে বলবো না কিন্তু জিনিসটা কি আমি মনে মনে জানতাম জাদুঘরের লোক লেলিয়ে না দিলেও জিনিসটা যদি তেমন লোভনীয় হয় তাহলে গোল্ডস্টাইন হয়তো নিজেই সেটার উপর চোখ দিতে পারে কারণ প্রথমত ভদ্রলোক প্রচুর পয়সাওয়ালা মার্কিন ইহুদি বিজ্ঞান তার শখের ব্যাপার দ্বিতীয়ত তার আসল বাতিক হচ্ছে পুরনো জিনিস সংগ্রহ করা বাগদাদে এসে এই কদিনের মধ্যেই আমার চোখের সামনে সে প্রায় হাজার ডলারের খুঁটিনাটি পুরনো জিনিস কিনে ফেলেছে আল হাবল এবার অত্যধিক রকম গম্ভীর স্বরে বলল জিনিস একটা নয় অনেক খ্রিস্টপূর্ব যুগের সব বৈজ্ঞানিক আবিষ্কার এখান থেকে সত্তর মাইল দূরে যেতে হবে গাড়ির ব্যবস্থা আমি করব আমার নিজের গাড়ি আছে এর বেশি আর আল্লাহাবুল কথা বলল না কাল সকাল সাড়ে আটটায় ওর গাড়ি নিয়ে আসার কথা আছে ভদ্রলোককে বিদায় দেবার পর গোল্ডস্টাইন ও পেত্রুচির সঙ্গেও কথা হয়েছে ওদের দুজনেরই ধারণা আলহাবল একটা আস্ত পাগল যেমন পাগল পৃথিবীর সব শহরেই কয়েকটা করে থাকে গারদে পাঠানোর অবস্থা এখনো হয়নি তবে ভবিষ্যতে হবে না এ কথা জোর দিয়ে বলা যায় না সব শুনে আমি বললাম পরের গাড়িতে যদি বিনি পয়সায় বাগদাদের আশপাশটা ঘুরে দেখা যায় তাহলে মন্দ কি হোটেলে ফিরে লাঞ্চ খেয়েছি প্রায় দেড়টায় দুপুরে একটু গড়িয়ে নিয়েছি এখানকার ক্লাইমেট খুবই ভালো শরীরে রীতিমতো শক্তি ও মনে প্রচুর উৎসাহ অনুভব করছি বিশে নভেম্বর বাগদাদের মতো আজব শহরে আজব অভিজ্ঞতা হবে এতে আশ্চর্য হবার কিছু নেই কিন্তু ঠিক এতটা আশা করিনি রূপকথা কল্পনার জগতের জিনিস সেটা শুনে বা পড়ে যে আনন্দ পাওয়া যায় সেটা একটা বিশেষ ধরনের আনন্দ কিন্তু হঠাৎ যদি দেখা যায় সে রূপকথার অনেক কিছুই বাস্তব জগতে রয়েছে তাহলে হঠাৎ কেমন জানি সব গণ্ডগোল হয়ে যায় এবার আজকের ঘটনায় আসা যাক হাসান আল হাবল তার কথা মতো ঠিক সাড়ে আটটার সময় তার একটি সবুজ চিত্র গাড়ি নিয়ে হোটেলে এসে হাজির হল শুধু গাড়ি নয় গাড়ির ভেতর আবার একটা বেতের বাস্কেট তার সেই অদ্ভুত হাসি হেসে ভদ্রলোক বলল তোমাদের দুপুরের লাঞ্চটা আমার সঙ্গে রয়েছে আজ সারাদিনের জন্য তোমরা আমার অতিথি নটার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম পেত্রুচি কাল সারা বিকেলে বাগদাদের দোকানে দোকানে ঘুরে একটা কানের যন্ত্র জোগাড় করেছে তার ফলে আজ তার মুখের ভাবই বদলে গেছে গোলসাইন এমনিতেই আমুদে লোক গাড়িতে ওঠার সময় বলল ছেলেবেলায় দলে বলে গাড়িতে করে পিকনিকে বেরোতাম <laughs> সেই কথা মনে পড়ে যাচ্ছে কথাটা বলেই সে আমার দিকে চেয়ে চোখ টিপল বুঝলাম সে আল হাবলের একটা কথাও বিশ্বাস করেনি তার অন্য কোনো কাজ নেই বলেই সে আমাদের সঙ্গ নিয়েছে এবং আউটিংয়ের যে আনন্দ তার বেশি সে কিছুই আশা করছে না টাইগ্রিস নদীর উপর একটা ব্রিজ পেরিয়ে আমরা পশ্চিম দিকে চললাম এদিকটায় গাছপালা বিশেষ নেই কতকটা শুকনো মরুভূমির মতো তবে নভেম্বর মাস বলে গরম একদম নেই গাড়ি চালাতে চালাতে আলহাবুল বলল আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যে ব্যবধান মাত্র পঁচিশ মাইল দুটো নদী এত কাছাকাছি হওয়াটা ব্যাবিলনের সমৃদ্ধির একটা কারণ ছিল একটা প্রশ্ন কাল থেকেই আমার মাথায় ঘুরছিল এখন আর সেটা না জিজ্ঞেস করে পারলাম না আচ্ছা তুমি কি বৈজ্ঞানিক মানে প্রত্নতাত্ত্বিক বা ওই জাতীয় কিছু আল্লাহাবুল বলল বৈজ্ঞানিক বলতে যদি ডিগ্রিধারী বোঝায় তাহলে আমি বৈজ্ঞানিক নই <laughs> আর প্রত্নতাত্ত্বিক বলতে যদি মাটি খুঁড়ে প্রাচীন সভ্যতার নমুনা আবিষ্কার করা বোঝায় তাহলে আমি অবশ্যই একজন প্রত্নতাত্ত্বিক গাড়ি সমতল ভূমি ছেড়ে চড়াই উঠতে আরম্ভ করেছে দূরে পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে আলহাবুল বলল ওই পাহাড়গুলোই ইরাকের সীমানা নির্দেশ করছে ওর পেছন দিকে পার্সিয়া চারিদিকে প্রাকৃতিক দৃশ্য ক্রমে বদলাতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি একটা গিরিবর্তে প্রবেশ করল দুদিকে খাড়াই পাহাড়ের মধ্যে রাস্তা দিয়ে আমরা চলেছি বাগদাদে আসবার আগে আমি ইরাক সম্বন্ধে খানিকটা পড়াশোনা করেছিলাম জিজ্ঞেস করলাম আমরা কি আবু ঘ্রেপে এসে পড়েছি আলহাবল মাথা নেড়ে বলল ঠিক বলেছ আর দশ মাইল গেলেই আমরা গন্তব্য স্থানে পৌঁছে যাব গিরিবর্তের মধ্যে সূর্যের আলো প্রায় পৌঁছয় না তাই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আমি গলার মাফলারটা বেশ ভালোভাবে জড়িয়ে নিলাম পেত্রুজি এখনো পর্যন্ত একটা কথাও বলেনি লোকটাকে চেনা ভারী মুশকিল গোলস্টাইনকে দেখে মনে হলো তার ঘুমের আমেজ এসেছে গিরিবর্ত পেরোতেই দেখি প্রাকৃতিক দৃশ্য আবার বদলে গেছে কিছু দূরে সবুজ রং দেখে বুঝলাম এদিকটায় গাছপালার অভাব নেই তারই মাঝে মাঝে আবার ছাই রঙের পাথরের টিলা মাথা উঁচিয়ে রয়েছে গাড়ি মেন রোড থেকে বাঁ দিকে মোড় নিল আল হাবল গুনগুন করে ইরাকি সুর ভাঁজছে তার সঙ্গে ভারতীয় সুরের আশ্চর্য মিল কত বয়স হবে লোকটার দেখে আন্দাজ করার কোনো উপায় নেই হাসলে পরে চোখের কোণে অসংখ্য কুচকোনো লাইন দেখা যায় তাই দেখে এক এক সময় মনে হয় বয়স নব্বইও হতে পারে অথচ কি আশ্চর্য এনার্জি লোকটার ষাট মাইলের ওপর গাড়ি চালিয়ে এলো এখনো ক্লান্তির কোনো লক্ষণ নেই আরও মিনিট দশেক চলার পর গাড়িটা একটা ঝাউ গাছের পাশে এসে থামল আলহাবুল বলল বাকি পথটুকু আমাদের হেঁটে যেতে হবে বেশি না সিকি মাইল পথ অদ্ভুত নির্জন নিস্তব্ধ পরিবেশ গাছপালা রয়েছে অনেক বেলো ওক ঝাউ খেজুর ইত্যাদি প্রায় বনই বলা যেতে পারে অথচ তারই ফাঁকে ফাঁকে এক একটা বিরাট পাথরের ঢিবিও রয়েছে মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে তার মধ্যে বুলবুলের ডাকটা শুনে দেশের কথা মনে পড়ে গেল জায়গায় জায়গায় গাছের পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে আর সেই রোদটা গায়ে পড়লে বেশ আরামই লাগছে এবার চোখে পড়ল আমাদের সামনে একটা বেশ বড় পাথরের ঢিপি অনেকখানি জায়গা জুড়ে রয়েছে ঢিপিটা আর তার সবচেয়ে উঁচু জায়গাটা প্রায় একটা চারতলা বাড়ি সমান টিলাটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় আলহাবল হঠাৎ থেমে বলল এসে গেছি কোথায় এসে গেছি বাঁদিকে ঝাউবন আর ডান দিকে টিলার খাড়াই অংশ এছাড়া আর কিছুই নেই এখানে দেখবার কি থাকতে পারে আল হাবলের দিকে চেয়ে দেখি তার মুখের ভাব একদম বদলে গেছে তার চোখ দুটো জল করছে সারা শরীরে কেমন যেন একটা উত্তেজনার ভাব তার ফলে সে তার হাত দুটোকে স্থির রাখতে পারছে না হঠাৎ সে তার অদ্ভুত কায়দায় খিলখিল করে হেসে আমাদের তিনজনের উপর তার দৃষ্টি বুলিয়ে নিয়ে চাপা গলায় বলল তোমরা না সব আবিষ্কারক ইনভেন্টার বিংশ শতাব্দীর সব বড় বড় বৈজ্ঞানিক তাহলে দেখো এবার প্রথম শতাব্দীর বৈজ্ঞানিকদের সাজিয়ে আমি বাংলায় চিচিং লিখলেও আল হাবল অবশ্যই আরবি সিমসিম শব্দটাই ব্যবহার করেছিল কিন্তু এই শব্দের উচ্চারণের ফলে যে ঘটনাটা ঘটল সেটা আজকের দিনের মানুষের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন টিলার গায়ে একটা বিরাট আলগা পাথরের অংশ একটা গম্ভীর ঘড় ঘড় গর্জনের সঙ্গে একপাশে সরে গিয়ে গহ্বরের ভেতরে যাবার একটা পথ তৈরি করে দিল আমরা তিনজন থ হয়ে দাঁড়িয়ে এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটতে দেখলাম আল হাবল আমাদের এই অবাক বোকা বনে যাওয়া ভাবটা কয়েক মুহূর্ত উপভোগ করে নিয়ে কুর্নিশ করে তার বাঁ হাতটা থিয়েটারি ভঙ্গিতে গহ্বরের দিকে বাড়িয়ে দিয়ে বলল আলি বাবার গুহায় প্রবেশ করতে আজ্ঞা হোক আমরা আল হাবলের পেছন পেছন গুহায় প্রবেশ করলাম আল হাবল এবার বলে উঠল সঙ্গে সঙ্গে ঘর ঘর শব্দ করে পাথরের ফটক বন্ধ হয়ে গেল আর এক দুর্ভেদ্য অন্ধকার আমাদের সকলকে ঘিরে চেপে ধরল আলহাবলের মতলব কি সমস্ত ব্যাপারটার মধ্যে কেমন জানি একটা ভেলকির গন্ধ পাচ্ছিলাম যেটা আমার মোটেই ভালো লাগছিল না এবার একটা দেশলাই জ্বালার শব্দ পেলাম আর তারপরেই গুহার ভেতরটা একটা ম্লান হলদে আলোয় ভরে উঠল আলহাবল একটা ল্যাম্প জ্বালিয়েছে ল্যাম্পের আলোতে গুহার ভেতরে চারিদিকে চেয়ে দেখে বুঝতে পারলাম ছেলেবেলার এক কাল্পনিক ছবি আজ আমার চোখের সামনে বাস্তব হয়ে দেখা দিয়েছে আমরা যার ভেতরে দাঁড়িয়ে আছি সেটাকে আরব্য উপন্যাসের আলী বাবার গুহা ছাড়া আর কিছুই বলা যায় না গুহার চারিদিকে পাথরের গা কেটে তৈরি করা তাক আর খুপড়িতে রয়েছে বিচিত্র জিনিস বাক্স প্যাটরা ঘটি বাটি চেয়ার ফুলদানি কলসি কুজো কত রয়েছে তার হিসেব নেই এর সবই কোনো না কোনো ধাতুর তৈরি কয়েকটা তো সোনারও হতে পারে বলে মনে হয় আর প্রত্যেকটা জিনিসের গায়ে নানান রঙের পাথর বসানো যা থেকে ল্যাম্পের আলো প্রতিফলিত হয়ে গুহার ভেতরটায় একটা অদ্ভুত রং বেরঙের বর্ণচ্ছটা সৃষ্টি করেছে আমরা স্তব্ধ হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখছি এমন সময় গোল্ডস্টাইন হঠাৎ তার ভারী গলায় চেঁচিয়ে উঠল আমাদের কি কচি খোকা পেয়েছ বৈজ্ঞানিকদের সঙ্গে বুঝরু কি আশ্চর্য এমন ধমকানি সত্ত্বেও আলহাবলের মধ্যে কোনো বিরক্তির ভাব লক্ষ্য করলাম না পিদিমের কম্পমান আলোয় দেখলাম সে গোল্ডস্টাইনের দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে আর ধীরে ধীরে মাথা নাড়ছে তারপর সে বলল পাঁচ হাজার বছর আগের সুমেরিয়ান লেখা তোমরা কেউ পড়তে পারো পেত্রুচি বলে উঠল আমি পারি আমি প্রত্নতাত্ত্বিক ছিলাম আজ থেকে বারো বছর আগে এই ইরানের মরুভূমিতেই খোঁড়ার কাজ করতে করতে হিট স্ট্রোক হয়ে আমি প্রায় মারা যাই তারপর থেকে ডিগিং ছেড়ে দিয়েছি কিন্তু কেন জিজ্ঞেস করছো তুমি আল হাবল পিদিমটা গুহার একটা কোণের দিকে নিয়ে গেল দেখলাম সেখানে প্রায় আমার সমান উঁচু আর হাত দুয়েক চওড়া একটা ছাই রঙের পাথর দাঁড় করানো রয়েছে তার গায়ে খোদাই করে যেন কী সব লেখা আল হাবল বলল দেখো তো কি লেখা আছে এতে পেত্রুচি হুমড়ি খেয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে নিজের হাতে পিদিমটা নিয়ে লেখাটা পড়তে শুরু করল প্রথমে কিছুক্ষণ সে শুধু বিড়বিড় করল তারপর প্রায় দশ মিনিট পরে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বলল এ পাথর কোথায় পেলে এ তো এখানকার জিনিস নয় আলহাবল বলল আগে বলো ওতে কি লেখা আছে পেত্রুচি বলল এতে এই গুহার বর্ণনা আছে তার অবস্থান বলা আছে আর তার ফটক খোলার সংকেত আছে আর বলা আছে এই গুহার ভেতরে জাদুকর শ্রেষ্ঠ গেমাল নেশাহের কবর আছে আর তার সঙ্গে তার তৈরি একটি আশ্চর্য বাক্স এখানে রাখা আছে আর কিছু বলেনি আলহাবলের শান্ত কণ্ঠস্বরে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করলাম হ্যাঁ আরও আছে কে বলছে বাক্সটা নাকি জীবন্ত ইতিহাসের কাজ করবে এবং এই ইতিহাস যে অবিশ্বাস করবে বা এই বাক্সের যে অনিষ্ট করবে তার উপর নাকি জিগুরাতের দেবতার অভিশাপ বর্ষিত হবে আলহাবল গম্ভীরভাবে মাথা নেড়ে বলল হুম আর সঙ্গে সঙ্গে গোল্ডস্টাইন আবার গর্জন করে উঠল পটক খুলে দাও বন্ধ গুহায় বেশিক্ষণ থাকা যায় না বায়ু দূষিত আমার মনে হলো গোলস্টাইন একটু বাড়াবাড়ি করছে আলহাবল ওর চিৎকারে কর্ণপাত করল না পেত্রুচি বলল দেখে মনে হয় এ পাথর কি সঞ্চল থেকে এসেছে কিন্তু এটা তুমি কি করে পেলে সেটা জানার কৌতূহল হচ্ছে আলহাবলের উত্তর শুনে আমি অবাক হয়ে গেলাম উদ্বেগ বা উত্তেজনার কিছু মাত্র আভাস না দিয়ে সে বলল সাত বছর আগে স্যার জন ইলিংওয়ার্থ কিস অঞ্চলে যে খননের কাজ করতে এসেছিলেন সে কথা তোমরা নিশ্চয়ই জানো আমি সে দলের সঙ্গে ছিলাম সরকারি দোভাষী হিসেবে সেবারই এই পাথরটি খুঁড়ে পাওয়া যায় আর স্যার জনের লেখার মানে করার আগেই আমি গোপনে সে কাজটা সেরে ফেলি আর তারপর দিনই আমি এই পাথরটা নিয়ে যাকে বলে সরে পড়ি এতে আমি কোনো দোষ দেখিনি এখনো দেখি না কারণ এ তো আমাদেরই দেশের জিনিস এই জিনিসটা সাহেবের হাতে পড়লে কি আর বাগদাদে থাকতো এ চলে যেত হয় ব্রিটিশ মিউজিয়ামে নাহলে পশ্চিমের কোনো অন্য জাদুঘরে আমি বরং এটাকে আমাদেরই দেশে রেখে দিয়েছি এবং এমন একটা নিরাপদ জায়গায় যেখানে কোনো দিন কোনো ক্ষতি হতে পারবে না <laughs> গোলস্টাইন এতক্ষণ একটা পাথরের ঢিপির উপর বসেছিল এখন হঠাৎ একেবারে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে লাফিয়ে উঠে চিৎকার করে উঠল দুর্বৃত্ত ভণ্ড জচ্চ এসব পাথরের লেখার গুহার অন্য সব জিনিসপত্রের কথা জানি না কিন্তু ফটক খোলা কারসাজিকে তুমি পাঁচ হাজার বছর আগের বৈজ্ঞানিক কীর্তি বলে পাচার করতে চাও তুমি বলতে চাও এর পেছনে কোনো আধুনিক বৈজ্ঞানিক কেরামতি নেই এসব পাথরের ফাটলের মধ্যে বৈদ্যুতিক কলকবজা লুকোনো নেই আলহাবুল ডান হাতটা তুলে গোল্ডস্টাইনকে শান্ত হবার ইঙ্গিত দিয়ে বলল আহ আপনি যেভাবে চেঁচাচ্ছেন তাতে ভয় হয় যিনি আজ পঞ্চাশ শতাব্দী ধরে এই গুহায় কঙ্কাল অবস্থায় বিশ্রাম করছেন তিনিও না অস্থির হয়ে ওঠেন দোহাই মিস্টার গোল্ডস্টাইন আপনি অতটা উত্তেজিত হবেন না গোল্ডস্টাইন যেন একটু থতমত খেয়ে চাপা স্বরে বলল কঙ্কাল আল্লাহাবুল পিদিমটা আবার তুলে নিয়ে পাথরের ফলকটার পেছন দিকটায় এগিয়ে গেল আমরাও সঙ্গে সঙ্গে গিয়ে দেখি গুহাটা এখানে একটা চতুষ্কোণ চত্বরের চেহারা নিয়েছে তার মাঝখানে একটা প্রায় চার হাত গভীর গর্ত সেই গর্তের ভেতরে বিদিমটা নামাতেই চিত হয়ে শোয়া একটা কঙ্কাল আর তার পাশে ছড়ানো কিছু পোড়া মাটির কুড়ি দেখতে পেলাম আলহাবল কঙ্কালের দিকে তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল জাদুকর শ্রেষ্ঠ গেমাল নিশাহের আল্লাহ হারারেত পিদিমের আলোয় দেখলাম গোলস্টাইনের কপালে বিন্দু বিন্দু ঘাম সে মুখ বিকৃত করে বলে উঠল বাগদাদে এসে এসব বিভৎস তামাশা কেন বরদাস্ত করতে হবে আমি বুঝতে পারছি না তুমি ফটক খুলবে কি না আলহাবল শান্তভাবে কঙ্কালের দিক থেকে দৃষ্টি সরিয়ে গোলস্টাইনের দিকে তাকালো গোলস্টাইন আল হাবলের জন্য অপেক্ষা না করেই চিৎকার করে উঠল কয়েক মুহূর্ত আমরা স্তব্ধ হয়ে ফটকের দিকে মুখ করে দাঁড়িয়ে রইলাম কিন্তু চিৎকারে কোনো ফল হল না ফটক যেমন বন্ধ তেমন বন্ধই রইল গোলস্টাইন এবার রাগে কাঁপতে কাঁপতে আলহাবলের উপর ঝাঁপিয়ে পড়ে তার টুটিটা টিপে ধরল তুমি এক্ষুনি ফটক খুলবে কিনা বলো আমি আর পেত্রুচি দুজনে মিলে কোনো মতে গোলস্টাইনকে নিরস্ত করলাম আলহাবল তার গলার স্বর গম্ভীর করে বলল প্রফেসর গোলস্টাইন আপনি বৃথা উত্তেজিত হচ্ছেন মন্ত্রটা একটা বিশেষ সুরে উচ্চারণ না করলে ফটক খুলবে না আর সে সুর একমাত্র আমারই জানা আছে গুহা আবিষ্কার করার পর ক্রমাগত বিশ দিন ধরে মন্ত্রটা বারবার আবৃত্তি করে তবে আমি ঠিক সুরটা আবিষ্কার করতে পেরেছি সুতরাং তাহলে তুমি বলো আমি আর এই বন্ধ গুহা থাকতে পারছি না কিন্তু তোমাদের এখানে নিয়ে আসার কারণটা না বলে আমি কি করে ফটক খুলি তোমরা যদি আমার অনুরোধ রক্ষা না করো কি অনুরোধ আমরা তিনজনে একসঙ্গে জিজ্ঞেস করে উঠলাম আলহাবল এবার প্রদীপটা নিয়ে গুহার মধ্যিখানটায় এগিয়ে গেল প্রদীপের আলোয় একটা চৌকোনা পাথরের ঢিপি দেখতে পেলাম তারপর আরো কাছে যেতে দেখতে পেলাম ঢিপিটার ওপর একটা অদ্ভুত দেখতে বাক্স রাখা রয়েছে বাক্সটা দেখে মনে হলো তামার কিন্তু তার উপর সোনা ওর উপর কাজ করা রয়েছে আর রয়েছে নানান রঙের নানান সাইজের পাথর বসানো বাক্স বলছি কিন্তু সেটাকে যে খোলা যায় বা তার যে কোনো ঢাকনা বা ডালা বলে কিছু আছে সেটা দেখে মনে হয় না গোল্ডস্টাইন বলল এটা কি পেত্রুচি বলল এই বাক্সটার কথাই কি ওই পাথরে লেখা আছে আলহাবুল বলল তাছাড়া আর কি কারণ এই গুহাটা যখন প্রথম আবিষ্কার করি তখন এর ভিতরে ওই কঙ্কাল আর এই বাক্স ছাড়া আর কিছুই ছিল না আমি বললাম কিন্তু লেখায় যে বলছে এর ভেতর ইতিহাস জীবন্তভাবে রক্ষিত রয়েছে সে ব্যাপারটা কি আলহাবুল্লের মুখে একটা ম্লান হাসি ফুটে উঠল বলল সেইটাই তো আসল প্রশ্ন আর সেইখানেই তো মুশকিল আমার বুদ্ধিতে এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে না আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কৃতকার্য হইনি এবারে বুঝতে পারছ তোমাদের এখানে আনার কারণটা আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম অবশেষে গোল্ডস্টাইন বলল তুমি চাইছো আমরা এটার রহস্য উদ্ঘাটন করি আমি কাউকে জোর করতে চাই না সে ইচ্ছে আমার নেই আমি কেবল অনুরোধ করতে পারি আমি এর মধ্যে নেই সেটা আমি স্পষ্টই বলে দিচ্ছি আমার বিশ্বাস ওর মধ্যে কিছু নেই গোলস্টাইন বাক্সটা হাতে তুলে নিল আলহাবল বাধা দিল না কেবল গম্ভীর চাপা গলায় বলল ওটার অবমাননা করলে জিগুরাতে দেবতা অসন্তুষ্ট হবেন গোলস্টাইন একটা তাচ্ছিল্যের ভাব করে বাক্সটা রেখে দিল এবার আমি সেটাকে অতি সন্তর্পণে হাতে তুলে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলাম পেত্রুচি আমার পাশে দাঁড়িয়ে আলহাবল প্রদীপটা নিয়ে আমাদের আরও কাছে এগিয়ে এলো বাক্সটা ওজনে বেশ ভারী হাতটা অল্প নাড়া দিতে ভেতর থেকে সামান্য একটা শব্দ পেলাম বুঝলাম ভেতরে কিছু আলগা জিনিস আছে অবশেষে আমি বললাম গুহার ভিতরের রহস্য উদ্ঘাটন তো সম্ভব হবে না তুমি কি এটা আমাদের হোটেলে নিয়ে যেতে দেবে শুধু আজকের দিনের জন্য আমি কথা দিচ্ছি এর কোনো অবমাননা আমি করব না আলহাবুল কিছুক্ষণ এক দৃষ্টি আমার দিকে চেয়ে বলল জিগুরাতে দেবতার আলৌকিক শক্তিতে তোমার বিশ্বাস আছে আমি বললাম প্রাচীন জিনিসের প্রতি আমার অসীম শ্রদ্ধা আছে বিশেষত সে জিনিস যদি এত সুন্দর হয় আলহাবুল একটু হেসে বলল <laughs> তাতেই হবে <laughs> তারপর আমাদের দিক থেকে একটু দূরে সরে গিয়ে ফটকের দিকে মুখ করে তার সেই অদ্ভুত সুরেলা গলায় বলে উঠল চোখের সামনে দেখতে দেখতে আবার সেই ঘর ঘর শব্দ করে পাথরের ফটক ফাঁক হয়ে দিনের আলো এসে গুহায় প্রবেশ করল আমরা বাইরে বেরিয়ে গিয়ে হাঁপ ছাড়লাম আলহাবুল্লের লাঞ্চ বাস্কেট থেকে চমৎকার ফল মিষ্টি পাউরুটি ও চিজ খেয়ে প্রায় সন্ধে সাতটার সময় সেই অদ্ভুত বাক্স নিয়ে আমরা হোটেলে ফিরলাম গোল্ডস্টাইন এখনও গজর গজর থামায়নি আমরা যে আলহাবলের কথায় কান দিয়েছি তার সঙ্গে ভালো ব্যবহার করেছি তার বাক্সের রহস্য উদ্ঘাটনের ভার নিয়েছি এর কোনোটাই যেন সে বরদাস্ত করতে পারছে না হোটেলের ভেতরে ঢুকে সে আমাদের সামনেই আলহাবলকে বলল যদি বুঝতে পারি তুমি আমাদের ধাপ্পা দিয়েছ তাহলে পুলিশে রিপোর্ট করব। তুমি যে চোর সেটা নিজেই স্বীকার করেছো সুতরাং তোমাকে উপযুক্ত শাস্তি পাইয়ে দিতে আমাদের কোনো অসুবিধা হবে না এ কথা যেন মাথায় থাকে আলহাবুল হেসে বলল বিরাশি বছর বয়সে আর কি শাস্তি দেবে তোমরা আমার জীবনের শুধু একটা স্বাদি মিটতে বাকি আছে সেটা হলো ওই বাক্সের গুণ কি সেটা জানা এটা জানতে পারলেই আমার মুখ্য তারপর আমি মরি কি বাঁচি আমার শাস্তি হয় কি না হয় সে সম্বন্ধে আমার কিছু মাত্র উদ্বেগ বা কৌতূহল নেই তারপর আমাদের দিকে ফিরে সে বলল তোমাদের পক্ষে আমার খোঁজ করা মুশকিল হবে কারণ আমার টেলিফোন নেই আমি নিজেই কাল সকালে এসে দেখা করব এই বলেই আমাদের তিনজনকে কুর্নিশ করে আলহাবল হোটেলের দরজা দিয়ে বেরিয়ে বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল এখন বাজে রাত সাড়ে দশটা গত দু ঘন্টা ধরে আমি আর পেত্রুচি আমার ঘরে বসে বাক্সটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে কেবল একটাই জিনিস আবিষ্কার করেছি এটার গায়ে বসানো অনেকগুলো পাথরের মধ্যে একটা বেশ বড় কার্নিলিয়ান পাথর রয়েছে যেটা প্যাঁচ দিয়ে বসানো অর্থাৎ সেটাকে খোলা যায় পাথরটাকে খুলেওছি আমরা আর খুলে দেখেছি যে পাথরটার পেছনে একটা ছোট্ট কৌটোর মতো জিনিস আছে সেটা রং কালো গন্ধ শুকে মনে হলো সেটায় প্যারাফিন বা মোম জাতীয় কোনো জিনিস জ্বালানো হয়েছে যার ফলে ওটা রং কালো হয়ে গেছে ইচ্ছে ছিল ওখানে একটা সলতে দিয়ে আগুন জ্বালিয়ে দেখা কিন্তু এত রাত্রে প্যারাফিন জাতীয় জিনিস কোথায় পাব কাল সকালে প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে আবার পরীক্ষা করে দেখা যাবে গোল্ডস্টাইন একবারও আমার ঘরে আসেনি ওকে ফোন করেছিলাম বলল শরীর ভালো নেই মাথায় এবং পেটে যন্ত্রণা হচ্ছে জি গুড়াতে দেবতার যদি সত্যিই কোনো অলৌকিক ক্ষমতা থেকে থাকে তাহলে হয়তো সে এরই মধ্যে গোল্ডস্টাইনের ওপর অভিশাপ বর্ষণ করতে শুরু করেছে এবং তার ফলেই তার শরীর খারাপ খেয়ে <laughs> জানে একুশে নভেম্বর সকাল সাড়ে ছটা আজ এই অল্প কিছুক্ষণ আগে যে আশ্চর্য ঘটনাটা ঘটে গেল সেটা এই বেলা লিখে রাখি আমি এমনিতেই খুব ভোরে উঠি গিরিডিতে রোজ পাঁচটায় উঠে আমি উশ্রির ধারে বেড়াতে যাই আজ মনে একটা উত্তেজনার ভাব থাকা দরুণী বোধ হয় আরও সকালে ঘুম ভেঙে গিয়েছিল মুখ ধুয়ে স্নান করে কফি খেয়ে যখন জানলার কাছে এসে দাঁড়িয়েছি তখন আকাশ ফর্সা হয়ে গেছে সারা আকাশময় তুলো পেঁজা মেঘ তাদের রঙের খেলা দেখতে দেখতে গতকালের আরব্য উপন্যাসের গুহার কথা ভাবছিলাম আর ভাবছিলাম জাদু মন্ত্র চিচিং ফাঁকের কথা ভাবতে ভাবতে কখন যে গলা দিয়ে মন্ত্রটা নিজেই উচ্চারণ করে ফেলেছি তা জানি না একবার নয় বার তিনেক অন্যমনস্কভাবে চিচিং ফাঁক কথাটা বলার পর হঠাৎ একটা খটাং শব্দ শুনে চমকে পেছনে ফিরে দেখতে হলো বাক্সটা আমার খাটের পাশের টেবিলের ওপর রাখা ছিল এখন সেটার দিকে চেয়ে দেখি তার এক পাশের একটা অংশ ফাঁক হয়ে দরজার মতো খুলে গিয়েছে অবাক হয়ে এগিয়ে গিয়ে দেখি একটা আধুলি সাইজের ল্যাপেসলাজুলি পাথর ঠিক যেমনভাবে দরজা খুলে যায় সেইভাবে খুলে গিয়ে একটা ছোট্ট কবজার সঙ্গে আটকানো অবস্থায় ঝুলে আছে আশ্চর্য গুহা এবং বাক্স খোলার জন্য একই সংকেত কেবল বলার সময় সামান্য একটু তফাত খুলে যাওয়া দরজাটার ফাঁক দিয়ে উঁকি মারলাম ভেতরে এক অদ্ভুত ব্যাপার অত্যন্ত ছোট ছোট সব যন্ত্রপাতি জাতীয় জিনিস দিয়ে ভেতরটা ভরা তার মধ্যে ধাতুর তৈরি জিনিস তো আছেই তাছাড়া আছে পুঁতি বা কাঁচের টুকরো জাতীয় জিনিস সেগুলো যে কি সেটা বোঝা ভারী মুশকিল কারণ এরকম যন্ত্রপাতি এর আগে কখনো দেখিনি আমার অমনিস্কোপ মাইক্রোস্কোপ হিসেবে ব্যবহার করেও বিশেষ লাভ হল না আমি যে তিমিরে সে তিমিরেই রয়ে গেলাম বাক্সটা তুলে জানলার কাছে এনে দিনের আলোতে এই প্রথম সেটাকে ভালো করে দেখলাম যে দিকটায় কার্নেলিয়ান পাথরটা প্যাঁচ দিয়ে লাগানো ছিল তার উল্টো দিকটায় এবার লক্ষ্য করলাম একটা ছোট্ট ফুটো রয়েছে অমনিস্কোপ চোখে লাগিয়ে বুঝলাম তার ভেতরেও একটা পাথর বসানো আছে হিরে কি তাই তো মনে হচ্ছে তবে এটার যে কি ব্যবহার সেটা ধরতে পারলাম না এখন যেটা আসল দরকার সেটা হলো বাক্সুর ভেতরের বাতিটা জ্বালানো পেত্রুচি বলেছে সকালে দোকানপাট খুললেই প্যারাফিন সংগ্রহ করে আনবে তারপর বাক্সের ভেতরের প্রদীপটা জ্বালালে হয়তো এর রহস্যের উদ্ঘাটন হতে পারে আমি জীবনে অনেক উদ্ভট যন্ত্রপাতি ঘেঁটেছি কিন্তু এরকম মাথা গুলোনো জিনিস এর আগে কখনো আমার হাতে পড়েনি বাইশে নভেম্বর রাত আটটা ধন্য হারুন আল রশিদের বাগদাদ ধন্য সুমেরীয় সভ্যতা ধন্য বিজ্ঞানের মহিমা ধন্য গেমাল নেশাহের আল হারারেত আমার এ উল্লাসের কারণ আর কিছুই নয় আজ একটি এমন বৈজ্ঞানিক প্রতিভার পরিচয় পেয়েছি যার কাছে আমাদের কৃতিত্ব একেবারে ম্লান হয়ে নিশ্চিন্ন হয়ে যায় আমি তো ঠিক করেছি এখান থেকে যাবার আগে টাইগ্রেসের জলে আমার অমনিস্কোপটা ফেলে দিয়ে যাব গিরিডিতে ফিরে গিয়েও কাজে উৎসাহ কবে কিভাবে ফিরবে জানি না আনন্দ বিস্ময় হতাশা এবং তার সঙ্গে কিছুটা রোমাঞ্চ ও আতঙ্ক মিলে মনের অবস্থা এমন হয়েছে যেমন এর আগে আর কখনো হয়নি কাল সকালে ডায়েরি লিখে শেষ করার আধ ঘন্টার মধ্যেই আল হাবল টেলিফোন করেছিল বলল কিরকম বুঝছ রহস্য উদ্ঘাটন হলো আমি সকালের ঘটনাটা বলতেই সে ভারী উত্তেজিত হয়ে বলল আমি এক্ষুনি আসছি সঙ্গে করে প্যারাফিন নিয়ে আসছি পেত্রুজিকে বলে দাও যে যেন আর কষ্ট করে বাজারে না যায় আমরা তিনজন বৈজ্ঞানিক একসঙ্গে ব্রেকফাস্ট করলাম গোল্ডস্টাইনের চেহারা দেখে মোটেই ভালো লাগলো না ও শুধু এক পেয়ালা কফি খেলো বলল কাল রাত্রে মোটেই ঘুম হয়নি যেটুকু ঘুমিয়েছি তার মধ্যে সব বিশ্রী বিশ্রী স্বপ্ন দেখেছি পেত্রুচি একটা ঠাট্টা করে ঝিগুরাতে দেবতার অভিশাপের কথা বলতেই গোলস্টাইন রীতিমতো বিরক্ত হয়ে বলল তোমাদের কুসংস্কারের নমুনা দেখে আর তোমাদের বৈজ্ঞানিক বলতে ইচ্ছে করছে না আমার শরীর খারাপের একমাত্র কারণ কাল ওই বিদঘুটে গুহায় অতক্ষণ বন্ধ অবস্থায় থাকা এছাড়া আর কোনো কারণ নেই বা থাকতেও পারে না ওর অন্য কিছু করা ছিল না বলেই বোধ হয় শেষ পর্যন্ত যখন আলহাবল প্যারাফিন নিয়ে আমাদের ঘরে হাজির হলো গোলস্টাইনও দেখি তার সঙ্গে সঙ্গে এসে ঘরে সোফাটায় ধূপ করে বসে পড়ল বাইরের লোক যাতে হঠাৎ এসে না পড়ে তাই ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আমরা আমাদের কাজে লেগে পড়লাম প্রথমে কার্নেলিয়ান পাথরটা প্যাঁচ দিয়ে খুলে পেছন থেকে কৌটোটা বার করে তাতে প্যারাফিন ভরলাম তারপর আমার একটা রুমাল ছিঁড়ে সেটা দিয়ে একটা সলতে পাকিয়ে প্যারাফিনে চুবিয়ে দিয়ে তার ডকাটায় আগুন ধরিয়ে দিলাম গোল্ডস্টাইন আমাদের ঠিক সামনেই বসেছিল সলতেটায় আগুন দিয়ে কৌটোর ভেতরে ঢোকাতেই দেখি কোত্থেকে জানি একটা আলো এসে গোলস্টাইনের গায়ে পড়ল এটা কিরম হলো কয়েক সেকেন্ডের মধ্যেই আমার ভ্যাবাচাকা ভাবটা কেটে গিয়ে মনে পড়ল বাক্সটার সামনের দিকে ছোট্ট পাথরটার কথা স্পষ্ট বুঝতে পারলাম যে পাথরটা একটা লেন্সের কাজ করছে ভেতরে প্রদীপটা জ্বালানোর ফলে লেন্সের ভেতর দিয়ে আলো বেরিয়ে সেটাই গোল্ডস্টাইনের গায়ে পড়ছে আলহাবলের চোখ দেখি জলজল করছে গোল্ডস্টাইনেরও কেমন জানি থতমত ভাব সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে এক পাশে সরে গেল আলহাবুল দৌড়ে গিয়ে সোফাটাকে এক পাশে টেনে সরিয়ে দিল তার ফলে তার পেছন দিকে যে দেওয়ালটা বেরোলো আলোটা স্বভাবতই তার উপরেই পড়ল এবার বুঝলাম আলোর শেপটা একটা টর্চের আলোর মতো বৃত্তাকার পেত্রুচি হঠাৎ তার মাতৃভাষায় চেঁচিয়ে উঠল লা ল্যান্টার্ন ও ম্যাজিকা অর্থাৎ ম্যাজিক ল্যান্টার্ন কিন্তু ছবি কই সকালে চিচিং ফাঁক বলার ফলে যে পাথরটা দরজার মতো খুলে গিয়েছিল এবারে সেটার দিকে দৃষ্টি দিলাম দরজা এখনো খোলাই রয়েছে অতি সাবধানে আমার ডান হাতের তর্জনীটা তার ভেতরে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই একটা পেন্সিলের ডগার মতো জিনিস অনুভব করলাম সেটায় অল্প একটু চাপ দিতেই একটা অভাবনীয় জিনিস ঘটে গেল যেটার কথা ভাবতে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই বাক্সটার ভেতরে একটা আলোড়ন শুরু হলো যেন নানান রকম যন্ত্রপাতি ভেতরে চলতে শুরু করেছে দেওয়ালের দিকে চেয়ে দেখি সেই গোল আলোটার ভেতরে যেন একটা স্পন্দন শুরু হয়েছে তারপর আলোর উপর সব বিচিত্র নকশা প্রতিফলিত হতে শুরু করল পেত্রুচি দৌড়ে গিয়ে আমার ঘরের জানলাটা বন্ধ করে দিল ঘর এখন অন্ধকার একমাত্র বাক্স থেকে বেরোনো আলো ছাড়া আর কোনো আলো নেই আর দেওয়ালে স্তব্ধ বিস্ময়ে দেখলাম যে দেওয়ালে সিনেমা হচ্ছে বায়োস্কোপ চলচ্চিত্র ছবি অস্পষ্ট কিন্তু বুঝতে অসুবিধে হয় না আর সে ছবি চলমান ছবি আজকের সিনেমার সঙ্গে তার কোনো তফাত নেই কেবল ছবি চৌকোর বদলে গোল কিন্তু এসব কিসের ছবি দেখছি আমরা কোন শহরের দৃশ্য এটা এই লোকজন সব কারা এত ভিড় কেন কিসের উৎসব হচ্ছে পেত্রুচি চেঁচিয়ে উঠল সব যাত্রা কোন বিখ্যাত লোক মারা গেছে ওই ওই দেখো তার কফিন সত্যি তো আর কফিনের পিছনে বয়ে চলেছে জনতার স্রোত কত লোক হবে দশ হাজার অদ্ভুত সব লোকের পোশাক অদ্ভুত তাদের চুলের বাহার লক্ষ্য করলাম যে অনেকের হাতেই একরকম কারুকার্য করা হাত পাখা রয়েছে যেটা তারা সবাই একসঙ্গে নাড়ছে আরো দেখলাম ভিড়ের মধ্যে অনেকগুলো চার চাকার গাড়ি সেগুলো টেনে নিয়ে চলেছে গরু জাতীয় এক ধরনের জানোয়ার পেত্রুচি আবার চেঁচিয়ে উঠল বুঝেছি উড় উর দেশের কোনো রাজা মারা গেছে এদের কোনো রাজা মরলে সঙ্গে সঙ্গে আরো ষাট সত্তর জন লোককে বিষ খেয়ে মরতে হতো আর সবাইকে একসঙ্গে কবর দেওয়া হতো আমি যেন আর দেখতে পারছিলাম না আমার মাথা ঝিমঝিম করতে শুরু করেছিল আমি টেবিলের পাশ থেকে সরে গিয়ে খাটের ওপর বসে পড়লাম চার হাজার বছর আগের এই বায়োস্কোপ আমার মাথা একেবারে গন্ডগোল করে দিয়েছিল ছবি কতক্ষণ চলেছিল জানি না হঠাৎ দেখলাম আমার ঘরের বাতি জ্বলে উঠল আর আল ফুঁ দিয়ে বাক্সের বাতিটা নিভিয়ে দিল তার চোখে মুখে এমন এক অদ্ভুত ভাব সে যেন কি বলবে কি করবে সেটা ঠিক বুঝতে পারছে না এদিকে আমরা তিন বৈজ্ঞানিক একেবারে অভিভূত আমাদের মুখ দিয়েও কোনো কথা সরছে না অবশেষে আল হাবলি প্রথম কথা বলল দুহাত জোর করে আমাদের তিনজনের দিকে কর্নিশ করে সে বলল আমি যে তোমাদের কিভাবে কৃতজ্ঞতা জানাবো তা বুঝতে পারছি না আমার জীবনের শেষ বাসনা তোমরা পূর্ণ করেছ আমাদের দেশের প্রাচীন সভ্যতার একটা অত্যাশ্চর্য নমুনা যে তোমাদের দেখাতে পেরেছি তার জন্য আমি কৃতার্থ তবে শুধু একটা কথা এই যন্ত্রটির কথা তোমরা প্রকাশ করবে না করলেও তোমাদের কেউ বিশ্বাস করবে বলে মনে হয় না <laughs> ডক্টর গোল্ডস্টাইন আমাকে ভণ্ড বলেছিলেন হ্যাঁ? <laughs> তোমাদের লোকে বলবে পাগল আর প্রমাণও তো তোমরা দিতে পারবে না কারণ বাক্সটা গত চার হাজার বছর যেখানে ছিল ভবিষ্যতেও সেখানেই থাকবে আমি তাহলে আসি আসসালাম আলাইকুম আলহাবুল সঙ্গে করে তার বেতের লাঞ্চ বাস্কেটটা নিয়ে এসেছিল তার মধ্যেই বাক্সটা ভরে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে চলে গেল কিছুক্ষণ তিনজনেই বোকার মতো চুপ করে বসে রইলাম তারপর পেত্রুচি গোল্ডস্টাইনের দিকে ফিরে বলল তোমার এখনো মনে হয় লোকটা ভণ্ড গোলসাইনকে দেখে মনে হলো সে থতমত ভাবটা কাটিয়ে উঠেছে তার মাথায় যেন অন্য কোনো চিন্তা খেলছে তার চোখ জলজল করছে সে এতক্ষণ চেয়ারে বসেছিল এবার উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ অসহিষ্ণুভাবে পায়াচারি করে হঠাৎ আমাদের দিকে ফিরে বলল এমন একটা জিনিস ওই গুহার মধ্যে বন্ধ পড়ে থাকবে হে হতেই পারে না গোলস্টাইনের কথা আমার মোটেই ভালো লাগলো না বললাম সেরকম অনেক আশ্চর্য প্রাচীন জিনিসও তো এখনও মানুষের অগচরে মাটির নিচে লুকিয়ে আছে ধরে নাও আজকের ঘটনাটা ঘটেনি অসম্ভব গোল্ডস্টাইন গর্জন করে উঠল লোকটা যে চোর সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই পাথরটা তো চুরি করেছিল ওই বাক্সর ওপর ওর কোনো অধিকার নেই ওটা আমার চাই ওটা আমি আদায় করে ছাড়বো তাতে যত টাকা লাগে লাগুক টাকার আমার অভাব নেই আমরা কোনো রকম প্রতিবাদ করার আগেই গোলস্টাইন ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে চলে গেল পেত্রুচি গম্ভীরভাবে মাথা নেড়ে বলল ভুল করল গোলস্টাইন ভুল করল ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে না কিছুক্ষণ পায়াচারি করে পেত্রুচিও নিজের ঘরে চলে গেল আমি যেভাবে খাটের উপর বসেছিলাম সেইভাবেই আরও অনেকক্ষণ বসে রইলাম চার হাজার বছর আগের উরের মৃত সম্রাটের শবযাত্রার দৃশ্য তখনও আমার চোখের সামনে ভাসছে সুদূর অতীতেও মানুষের বৈজ্ঞানিক বুদ্ধি যে কত দূর অগ্রসর হয়েছিল সেটা আজ যেমনভাবে টের পেয়েছি তেমন আর কোনো দিন পাইনি বিকেলের দিকে পেত্রুচি ফোন করে জানিয়েছে যে গোল্ডস্টাইন তখনও ফেরেনি আধ ঘন্টা আগে আমিও তার ঘরে একবার ফোন করেছিলাম কোনো উত্তর পাইনি রাত হয়ে গেল এখন আর কিছু করার উপায় নেই কাল সকাল পর্যন্ত দেখি জিগুরাতে দেবতা ইস্তারের কথা মনে করে গোলস্টাইনের জন্য রীতিমতো ভয় হচ্ছে তেইশে নভেম্বর বাগদাদের আশ্চর্য অভিজ্ঞতার যে এমন অদ্ভুত পরিসমাপ্তি হবে তা স্বপ্নেও ভাবিনি অতিরিক্ত লোভের যে কি পরিণাম হতে পারে তার একটা ভালো নমুনা দেখা গেল অবশ্যই আমি না থাকলে আরো বেশি বিপর্যয় ঘটতে পারত সেটা ভেবেই যা সামান্য একটু সান্ত্বনা আজ ভোরে উঠেই টেলিফোন করে জানতে পারলাম যে গোল্ডস্টাইন রাত্রে হোটেলে ফেরেনি খবরটা পেয়ে তৎক্ষণাৎ পেত্রুচির সঙ্গে যোগাযোগ করে স্থির করলাম যে আমাদের একটা কিছু করতে হবে দুজনেই বুঝেছিলাম যে আমাদের আবার গুহাতেই ফিরে যেতে হবে আলহাবল সেখানেই গেছে আর গোলস্টাইনও নির্ঘাত তাকে ধাওয়া করতেই বেরিয়েছিল হোটেলের ম্যানেজার মিস্টার ফরুকিকে বেড়াতে যাবার কথা বলতেই তিনি একটা গাড়ির বন্দোবস্ত করে দিলেন ঠিক ছটার সময় আমি আর পেত্রুচি গুহা অভিমুখে যাত্রা করলাম সত্তর মাইল পথ যেতে ঘন্টা দেড়েক সময় লাগলো যেখানে গতবার আলহাবুল গাড়ি থামিয়েছিল এবারও সেখানেই ড্রাইভারকে গাড়িতে অপেক্ষা করতে বলে আমরা দুজনে গুহার দিকে রওনা হলাম গুহায় পৌঁছে দেখি ফটক বন্ধ আমি এটাই আশা করেছিলাম কিন্তু পেত্রুচিকে দেখে মনে হলো সে মুশড়ে পড়েছে বলল বৃথাই আশা হলো বোধহয় ডায়নামাইট দিয়ে ভেঙে ফটক খোলা ছাড়া আর কোনো রাস্তা নেই আমি বললাম তার আগে আমার স্মরণশক্তিটাও একবার পরীক্ষা করে দেখতে চাই পেত্রুচি অবাক হয়ে বলল তুমি বলতে চাও আল সুর তুমি হুবহু নকল করতে পারবে উত্তরে আমি আমার হাত দুটোকে মুখের সামনে চোঙার মতো করে আমার গলাটাকে আমার স্বাভাবিক পর্দার চেয়ে বেশ খানিকটা ধাপ উপরে তুলে বলে উঠলাম চিচিং ফাক কয়েক মুহূর্ত কিছু হল না তারপর গম্ভীর মেঘের গর্জনের মতো একটা শব্দ শুরু হলো আমার পাশেই একটা গিরগিটি ভয় পেয়ে ল্যাচ তুলে ঘাসের উপর দিয়ে সরসর করে পালালো দেখলাম গুহার ফটকটা আস্তে আস্তে খুলে গিয়ে পেছনের হাঁ করা অন্ধকার দেখা যাচ্ছে খোলা শেষ হলে আমরা দুজনে দুরু দুরু বুকে গুহার ভেতরে প্রবেশ করলাম আমাদের দুজনের সঙ্গে টর্চ ছিল আলো জ্বালতেই প্রথমে দুপাশে তাকের উপর জিনিসপত্র গায়ে রং বেরঙের পাথরের চমকানি ছাড়া আর কিছুই চোখে পড়ল না তারপর মাঝখানে যে পাথরটার উপর বাক্সটা রাখা ছিল সেখানে টর্চ ফেলে দেখি জায়গাটা খালি বাক্সের কোনো চিহ্ন মাত্র নেই পেত্রুচি ইতিমধ্যে কোণের দিকটা এগিয়ে গিয়েছিল হঠাৎ তার অস্ফুট চিৎকার শুনে শঙ্কু আমিও সেই দিকে ধাওয়া করে গেলাম পেত্রুচির টর্চের আলো মাটির উপর ফেলা সেই মাটির উপর চিত হয়ে চোখ চাওয়া অবস্থায় পড়ে আছে গোল্ডস্টাইন এবার আমার টর্চের আলো ফেলতেই গুহার কোণের সমস্তটা আলোয় ভরে গেল আর তার ফলে যে দৃশ্য দেখলাম তাতে রক্ত হিম হয়ে গেল গোল্ডস্টাইনের হাত তিনেক পেছনে পড়ে আছে আলহাবল সেও চিত হয়ে শোয়া তার বুকের উপর দু হাত দিয়ে জাপটে ধরা চার হাজার বছরের পুরনো বায়োস্কোপের বাক্স আর তার ঠিক পাশে পড়ে আছে গেবাল নিশাহের কঙ্কাল যেমনভাবে আগে দেখে গেছি ঠিক তেমনিভাবেই গোল্ডস্টাইনের নাড়ি পরীক্ষা করে হাঁপ ছাড়লাম সে এখনো মরেনি তবে তার অবস্থা সঙ্গীন এক্ষুনি তাকে গুহার ভেতর থেকে বার করে নিয়ে তার চিকিৎসা করতে হবে আর আলহাবল তার জীবন শেষ হয়ে গেছে সম্ভবত কাল থেকেই সে মৃত কারণ বাক্সটা তার হাত থেকে ছাড়াতে গিয়ে দেখলাম সেটা আলগা করার কোনো উপায় নেই তার অসাড় হাত দুটো চিরকালের মতো বাক্সটাকে বন্দি করে ফেলেছে গোল্ডস্টাইনকে হোটেলে ফিরিয়ে এনেছি এই ঘণ্টাখানেক হল তার জ্ঞান হয়েছে ডাক্তার তাকে পরীক্ষা করে বলেছে তার মধ্যে শারীরিক কোনো গণ্ডগোল নেই কিন্তু আমরা জানি যে তার মধ্যে একটা বিশেষ রকম কোনো পরিবর্তন ঘটে গেছে কারণ তাকে কালকের ঘটনার কথা জিজ্ঞেস করতে সে একগাল হেসে বলল তারপর থেকে এই কিছুক্ষণ আগে পর্যন্ত তাকে যত প্রশ্নই করা হচ্ছে সবকটারই উত্তরে সে ওই একইভাবে হেসে বলছে শুনছিলেন প্রফেসর শঙ্কু ও বাগদাদের বাক্স রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার মীর শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় Indrani radio Mirchi ninety eight point three F M এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স